আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় স্বাধীন এই মাতৃভূমি আমাদের জন্মভূমি স্বাধীন এই মাতৃভূমি আমাদের জন্মভূমি শহীদের দেশটা কারা কাইরা নিরা যায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন জুলুমবাদের অত্যাচারে সিক্ত হয়ে থাকবে বলো থাকবে বলো মজলুমানের আর্তনাদে আর কত চিৎকারে তুমি শুনবে বলো শুনবে বলো আর কতদিন জুলুমবাদের অত্যাচারে সিক্ত হয়ে থাকবে বলো থাকবে বলো মজলুমানের আর্তনাদে আর কত চিৎকারে তুমি শুনবে বলো শুনবে বলো নাস্তিক মানে না মুসলিম রাষ্ট্রে তারা নাস্তিক না মুসলিম রাষ্ট্রে তারা ভিনদেশীদের রাজত্ব কায়েম করিতে চায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন নিজেই নিজে মরবি তোরা ধুকে ধুকে হিংসা করে হিংসা করে দেখ চেয়ে দেখ নাস্তিকেরা মুসলমানের দেশ কিভাবে ধ্বংস করে ধ্বংস করে আর কতদিন নিজেই নিজে মরবি তোরা ধুকে ধুকে হিংসা করে হিংসা করে দেখ চেয়ে দেখ নাস্তিকেরা মুসলমানের দেশ কিভাবে ধ্বংস করে ধ্বংস করে অলিয়াউলিয়ার দেশে সাধু শয়তান বেশে অলিয়াউলিয়ার দেশে সাধু শয়তান বেশে ইহুদির দালালেরা প্রবেশ করতে চায় আর কত দিন থাকবো এমন নীরব অবস্থায় আর কত দিন থাকবো এমন নীরব অবস্থায় আর কত দিন থাকবো এমন নীরব অবস্থায় আর কতদিন মুসলমানরা সন্দেহেরই বীজ বপনে ধ্বংস হবে ধ্বংস হবে হিংসা বিভেদ ভুলে গিয়ে ইসলামেরই ছায়া তলে আসতে হবে আসতে হবে আর কতদিন মুসলমানরা সন্দেহেরই বীজ বপনে ধ্বংস হবে ধ্বংস হবে হিংসা বিভেদ ভুলে গিয়ে ইসলামেরই ছায়া তলে আসতে হবে আসতে হবে জেহাদের ময়দানে যাও বিজয়ী নাও চিনে নাও জেহাদের ময়দানে যাও বিজয়ী নাও চিনে নাও এদেশে ইসলামেরই বিজয় দেখ যেতে চাই আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় কেউ বিএনপি কেউ আওয়ামী কেউ বা আবার জামাত শিবির দল করে দল করে সকলকেই তো ইসলামী পতাকা তলে আসতে হবে আসতে হবে কেউ বিএনপি কেউ আওয়ামী কেউ বা আবার জামাত শিবির দল করে দল করে সকলকেই তো ইসলামী পতাকা তলে আসতে হবে আসতে হবে আমরা হাসনা হেনা কাউকে ভয় করি না আমরা হাসনা হেনা কাউকে ভয় করি না ভয়কে আমরা সবাই জয় করিতে চাই আর কত কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় স্বাধীন এই মাতৃভূমি আমাদের জন্মভূমি স্বাধীন এই মাতৃভূমি আমাদের জন্মভূমি শহীদের দেশ কারা কাইরা নিরা যায় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায় হয় আর কতদিন থাকবো এমন নীরব অবস্থায়